আব্দুল্লাহ আল মামুনের কথা সুর ও কণ্ঠে ইমানি সঙ্গীত ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান ছাড়া এই দুনিয়ায় দামি কিছু নাই ইমান খাঁটি হলে তবে শান্তি পাবো ভাই ইমান ছাড়া এই দুনিয়ায় দামি কিছু নাই ইমান খাঁটি হলে তবে শান্তি পাবো ভাই রসুলের সুন্নাত মানলে ইমান মজবুত হয় রাসুলের সুন্নাত মানলে ইমান মজবুত হয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান ছাড়া মুসলমানের কোনোই মূল্য নাই ইমান হলো মুসলমানের আসল পুঁজি ভাই ইমান ছাড়া মুসলমানের কোন মূল্য নাই ইমান হলো মুসলমানের আসল পুঁজি ভাই ভাগ্যে বিশ্বাস করলে ইমান মজবুত হয় ভাগ্যে বিশ্বাস করলে তবে ইমান মজবুত হয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় শেরেক মুক্ত ইমান ছাড়া বান্দার উপায় নাই শেরেক করলে মহান প্রভু মাফ করে না ভাই শেরেক মুক্ত ইমান ছাড়া বান্দার উপায় নাই শেরেক করলে আল্লাহ মহান মাফ করে না ভাই অরকালে বিশ্বাস করলে ইমান মজবুত হয় অরকালে বিশ্বাস করলে ইমান মজবুত হয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান হলো মুসলমানের আসল পরিচয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান বড় দামি জিনিস মুসলমানের পরিচয় ইমানের দাবি শুধু আল্লাহকে মানতে হয় ইমান সবার আগে